او محترم حضرات مربیان کرام او دیگر مسلیان عظام আল্লাহ সুবহানার মহান দরবারে লাখ শুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও মসজিদে সালাতুল জুমা আদায় করার জন্য আসার তৌফিক এনায়েত করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ বিভিন্ন সময়ে যে সকল বিষয় নিয়ে আমাদের সমাজে আলোচনা হয় তার গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা ধর্মীয় দিক থেকে কোরআন এবং সুন্নার আলোকে আলোচনা করে থাকি এবং প্রতি জুমায় এক একটা বিষয় ভিত্তিক আলোচনা পেশ করা হয়ে থাকে গত জুমাতে আমরা আলোচনা করেছিলাম তাগাইয়ুরুন নাস মানুষের পরিবর্তন বিষয় নিয়ে যেহেতু এর আগে আলোচনা করা হয়েছিল আল ইস্তেকামত অটল থাকা একদিকে যেমন দিনের উপরে অটল থাকা অপরদিকে মানুষের যে পরিবর্তনটা হবে তাও জানা প্রয়োজন ছিল কারণ আল্লাহর রসুল সাল আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাবধান করেছেন এমন একটি মুহূর্ত আসবে যখন মানুষ সকালে মমিন থাকবে বিকেলে কাফের হয়ে যাবে আবার বিকেলে মমিন কাফের ছিল সকালে মমিন হবে এরকম খুব দ্রুত পরিবর্তন হবে সেই পরিবর্তনগুলো হবে কিসের জন্য তার কিছু আলোচনা পেশ করা হয়েছিল আমরাও বর্তমানে দেখি মানুষ কোরআন এবং সুন্নার জ্ঞান না থাকার কারণে এক একটা বিষয়ে যদিও নামাজ পড়ে রোজা রাখে কিন্তু কোরআনের আর একটা বিষয়কে অস্বীকার করার কারণে সে কাফের হয়ে যাচ্ছে সেটাই বলেছিলাম আমাদের সমাজের মানুষের ধারণা হচ্ছে ইসলামের বেনা পাঁচটা এটা প্রায় মুসলিমদের মুখস্থ আছে এবং থাকা প্রয়োজনও আছে নামাজ রোজা হজ জাকাত আর দুই সাক্ষী দেওয়া ইমান বলে যেটাকে এর থেকে কিছু মানুষের ধারণা হচ্ছে এই কয়টা জিনিস পূরণ করলেই সে পাকা মুসলিম আমি এটা স্পষ্ট বলেছিলাম আল্লাহর রসুল সাল আলহি ওয়াসাল্লাম কি সুন্দর ভাবে বুঝিয়ে বলেছেন ইসলামের বেনা হচ্ছে পাঁচটা জিনিসের উপরে পাঁচটা পিলারের উপরে ইসলামের ভিত্তি বলা হয়েছে স্তম্ভ বলা হয়েছে পাঁচটা জিনিসকে আর আপনারা এটা নিশ্চিত জানেন যে পিলারগুলোর নাম কোনো বিল্ডিং না আমাদের এই বিল্ডিং এর চার কোনায় চার পিলার আছে মাঝখানে দুইটা বিশাল আকারে পিলার দেখতে পাচ্ছেন এখন যদি শুধু পিলারগুলো থাকে আমাদের এই মসজিদের ছাদ না থাকে দেয়াল না থাকে দরজা না থাকে জানালা না থাকে এটাকে মসজিদ বলা যাবে এটা একটা মাঠ হবে ঠিক এরকম ভাবে ইসলামের পাঁচটা পিলারকে যারা পূর্ণাঙ্গ ইসলাম মনে করে আছে এবং তারা নামাজ রোজা হজ জাকাত পর্যন্ত ইসলামকে সীমাবদ্ধ করে দিয়েছে তাদের ইসলামের ছাদ নাই দেওয়াল নাই জানলা নাই দরজা নাই প্লাস্টার নাই কালার নাই কিচ্ছু নাই খালি পিলার আছে এই খালি পিলার মার্কা ইসলাম দিয়ে নিজেকে মুসলিম দাবি করা যায় না আমি এজন্য পরিষ্কার করে দিয়েছিলাম আল্লাহ রসুল সাল আলহি ওয়াসাল্লামকে যখন এই পাঁচটা জিনিস সম্পর্কে বলা হলো নামাজ রোজা করলি তোমরা পাকা মুসলিম আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম বললেন আওয়ালা আদুল্লুকুম আলা রাসিল আমরি ওয়া জিরওয়াতে সানামি আমি তোমাদেরকে এই ইসলামের ইমারতের সর্বোচ্চ স্থান ছাদ এর মিনার এ সম্পর্কে আমি তোমাদের বলবো কি সাহাবাইক রাম বললেন ইয়া রাসুল অবশ্যই বলবেন আল্লাহ রাসুল সাল আলাইসাল্লাম বললেন জেরওয়াতু সানামিহি আল জিহাদ ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করা হচ্ছে ইসলামের এই পাঁচটা পিলারের উপরের ছাপ সর্বোচ্চ মাকাম সুতরাং যদি কোনো ব্যক্তি ইসলামের এই জেহাদকে অস্বীকার করে জেহাদকে অবজ্ঞা করে জেহাদের নাম শুনলে তার ভুরো সংকুচিত হয় জেহাদের নাম শুনলে তার মাথার কপাল বুঝিয়ে দেয় এই লোকগুলো পরিষ্কার মুনাফিক অনেকে আছে ইমান মোকাম্মাল করে তারপরে জেহাদ করব ইমানের মেহনাত করে ইমান পূর্ণ করে আমি জিজ্ঞেস করতে চাই মদিনার যেই সমস্ত সাহাবায় কেরামরা ইসলাম গ্রহণ করে সঙ্গে সঙ্গে যুদ্ধের ময়দানে রওনা হয়ে গিয়েছিলেন তারা কত বছরের জন্য ইমানের মেহনত করেছিলেন নামাজ পড়ার জন্য ইমানের মেহনতের প্রয়োজন নাই বেঈমানের জন্য কি নামাজ ফরজ হয় বেঈমানের জন্য রোজা ফরজ হয় বেঈমানের জন্য হজ ফরজ হয় সেই ক্ষেত্রে যখন ইমানের মেহনাতের প্রয়োজন হয় না বোঝা গেল জেহাদের কথা শুনলে যারা বলে ইমান সত্য করতে হবে ইমান মজবুত করতে হবে ইমানের মেহনত করতে হবে আল্লাহ সবুর রব্বুল আলমিন তাদের সম্পর্কে পরিষ্কার করে দিয়েছেন কুতিবা আলাইকুমুল কেতালু ওয়া কুরহুল লাকুম তোমাদের উপরে জেহাদকে ফরজ করা হয়েছে কেতালকে ফরজ করা হয়েছে যুদ্ধ ফরজ করা হয়েছে কিন্তু এটা অনেক লোক তোমাদের মধ্যে অপছন্দ করবে এটাকে পছন্দ করবে না বোঝা গেল যারা জেহাদের নাম শুনলে অপছন্দ করে এই লোকগুলো সম্পর্কে আল্লাহ কোরআনে স্পষ্ট সাবধান করে দিয়েছেন এদের অন্তরে রোগ আছে রোগ জেহাদের নাম শুনলে আমেরিকা খুশি হবে না জেহাদের নাম শুনলে ইহুদি খ্রিস্টান খুশি হবে না জেহাদের নাম শুনলে সেকুলার মুসলিমরা খুশি হবে না পপুলার মুসলিমরা খুশি হবে না আমি সেজন্য এই বিষয়গুলো ক্লিয়ার করেছি প্রত্যেকটা মুসলিমের মনে রাখতে হবে আল্লাহর নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যুদ্ধ করেছেন সাতাইশটা যুদ্ধের কমান্ডারের দায়িত্ব পালন করেছেন আল্লাহ রব্বুল আলম নিজে বলেছেন আপনি বদরের যুদ্ধে কুফফাদেরকে আপনি হত্যা করেন নাই ওয়ালাকিন আল্লাহ কতালাহুম বরং আল্লাহ নিজে ওদেরকে হত্যা করেছেন আল্লাহ নিজে যুদ্ধ করেন আল্লাহ তালা বলেছেন ও কাফা কাফাল্লাহুল মুমিনাল কেতাল আল্লাহ তারা মমিনদের পক্ষে যুদ্ধের জন্য আল্লাহ একাই যথেষ্ট আল্লাহ তারা নবীকে বলেছেন হে নবী আপনি মমিনদেরকে যুদ্ধ করার জন্য উৎসাহিত করুন কোরআনুল করিম আল্লাহ তারা সুন্দর করে বলেছেন আমি তোমাদের কাছে বাইয়ে নাত নাজেল করেছি এরপরে বলছেন ওয়ানজাল্লাল হাদিদ আফি বাসুন সাদিদ একদিকে বাইয়েনাত মানে কোরআন আর একদিকে কোরআন দিয়ে দলিল পেশ করার পরে যদি কাজে না আসে ঔষধে কাজে না ধরে মলম দেয় ঔষধ দেয় কাজে না ধরে তাহলে তাকে অপারেশন করতে হয় আল্লাহ তালা এক আয়াতি জমা করে দিয়েছেন আমি তোমাদের জন্য বাইয়েনাত নাজেল করেছি এরপরে লোহা নাজেল করেছি কোরআনুল কারিমের একটা সুরার নাম আছে কি সুরাতুল হাদিদ লোহা লোহা নামে সুরা আছে কি জন্য লোহাকেও কাজে লাগাতে হবে এজন্য মনে রাখতে হবে এই ইস্তেকামত নিয়ে কাজ করা আমি যুবক ভাইদেরকে বলছিলাম যে আজকে যুবকদের কাজ নয় এই কিছু ফটকাবাদী ব্যবসা নিয়ে লিপ্ত থাকা সেই প্রসঙ্গে আলোচনা হয়েছিল এই ডেস্টেনি জিজিএন এম এরকম আরো কতগুলো বাজে ব্যবসা ইসলামে ব্যবসার কতগুলো নিয়ম নীতি আছে আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম পরিষ্কার করে দিয়েছেন যে কোন ব্যক্তি মা যে জিনিস তার কাছে নাই ওই জিনিস বিক্রি করা জায়েজ নেই এরকম রাসুল সাল্লাহ নিষেধ করেছেন আনবাইল করার ধোকার যত রকম ব্যবসা আছে এগুলোর থেকে নিষেধ করেছেন এরকম ভাবে আরো অনেকগুলো বিষয় আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নীতিমালা স্পষ্ট করে দিয়েছেন ওইখান থেকে আমাদের আলোচনা হয়েছিল শেয়ার সম্পর্কেও এটার উপরে বোধহয় অনেকেরই আরো কিছু জানার আগ্রহ আছে কিছু ভালো লোকের জানার জন্য আগ্রহ আছে আর কিছু সমালোচক আছে বিভিন্ন জায়গা থেকে ফোন পাওয়া গেছে যেটা সম্পর্কে অনুরোধ করেছেন এটা স্পষ্ট অনেক বিষয় আমাদের সমাজে ইসলামের চর্চা না থাকার কারণে কোরআন সুন্নার জ্ঞান আমাদের না থাকার কারণে আমরা অনেক ভুল করতে পারি কিন্তু যখন সহি জিনিসটা আমরা জানব এটাকে তখন গ্রহণ করে নেওয়া ভুলের থেকে তবা করে নেওয়া তাহলে গুণা নাই আল্লাহ ওটা মাফ করে দিবেন বরং হাদিস থেকে জানা যায় কোরআন আয়াত থেকেও জানা যায় আল্লাহ তালার কাছে যখন কোন ব্যক্তি খালেস দিলে তবা করে তখন তার পিছনের গুণাগুলোকে আল্লাহ ন্যাকের দ্বারা পরিবর্তন করে দেন সুদ সম্পর্কে আলোচনা আসছে আল্লাহ তারা বলছেন সুদ থেকে বর্জন করো এখন সুদ আগে যা খেয়ে ফেলেছি সেগুলো কি হবে আল্লাহ তারা বলছেন যদি তোমরা সুদের থেকে বিরত থাকো ফালাহু মা সালাফ আগে যেগুলো হয়ে গেছে এগুলো সে গ্রহণ করবে এগুলো তার হয়ে গেছে সামনের দিকে আর সে কোনো কিছু গ্রহণ করতে পারবে না এজন্য আমাদের আজকে আলোচ্য বিষয় শেয়ার ব্যবসা নিয়ে শেয়ার একটা হচ্ছে ইসলাম মানুষকে যৌথভাবে পরস্পরের সহযোগিতা করা একজন অপরজনকে সাহায্য করা এটা আল্লাহ তালা মানুষকে হুকুম দিয়েছেন কোরআনুল কারিমের সুরা মায়দার দুই নম্বর আয়তে বলা হয়েছে তোমরা ন্যাক এবং সৎ কাজে একজন অপরজনকে পরস্পরে সাহায্য করো এবং তোমরা অন্যায় এবং গুনাহের কাজে বা সীমা লঙ্ঘনের কাজে মন্দ কাজে তোমরা একে অপরকে সাহায্য করবে না ভালো কাজে পরস্পর পরস্পরকে সাহায্য করো কিন্তু মন্দ কাজে খারাপ কাজে তোমরা একজন অপরজনকে সাহায্য করবে না এরপরে আল্লাহ বলছেন অত্যাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো অন্যায় কাজে কাউকে সাহায্য করবে না আল্লাহকে ভয় করো আর জেনে রাখো তোমাদের জীবন তো একটাই না তোমার এরপরে মৃত্যু হবে ইন্নাল্লাহ সাদিদুল আল্লাহ তালা বড় কঠিন শাস্তিদাতা এই জন্য তুমি যে কোনো কাজ করবে যে কোনো সহযোগিতা করবে এক্ষেত্রে আল্লাহকে প্রথম ভয় করবে তারপরে সহযোগিতা করবে আল্লাহর বিরুদ্ধ আল্লাহর হুকুমের অমান্য হয় এমন কোন কাজে কোন মাখলুককে সাহায্য করা যায় নাই কারণ আনুগত্য করাও যায় নাই মাসিয়াতিল খালেক স্রষ্টার অবাধ্য হয়ে সৃষ্টির কোন আনুগত্য করার অধিকার ইসলাম দেয় না সে হোক মাতা সে হোক শিক্ষক যেই হোক না কেন আমরা নামাজ পড়তে আসলে তো জিজ্ঞেস করি না মা বাবা অনুমতি দিল কিনা ঠিক এরকম ইসলামের আল্লাহর নির্দেশ যতগুলো আছে অনেক সময় জিহাদের কাছে এসে সব বাধা সৃষ্টি হয় এটা এসে পড়ে বিভিন্ন সময় তখন মা বাবার অনুমতি পীরের অনুমতি ওস্তাদের অনুমতি নামাজ পড়তে কার অনুমতি প্রয়োজন নামাজ পড়তে গেলে বাবার অনুমতির প্রয়োজন হয় না সন্তান স্বামী স্ত্রীর অনুমতি প্রয়োজন হয় না এরকম ভাবে পীরের অনুমতির প্রয়োজন হয় না বরং পীর যদি নামাজ পড়তে নিষেধ করে পীর হুকুম মানা যাবে এইগুলো যেরকম ফরজ এরকম ইসলামের আরো কিছু ফরজ আছে এই সবগুলো হালাল কামাই করে এটাও ফরজ হাদিসে পরিষ্কার বলা আছে কাসবুল হালালে ফারিদাতুন বাদাল ফারিবা কামাই করা হালাল কামাই করা একটা ফরজ এবাদত ওই জন্য বললাম যে খালি চারটে পাঁচটা বেনার মধ্যে সীমাবদ্ধ না ওগুলো পিলার এরপরে হালাল কামাই করতে হবে জিহাদ করতে হবে ইসলামের জন্য হকের জন্য ন্যায়ের পক্ষে লড়াই করতে হবে এরকম ভাবে সৎভাবে মানুষের সাথে চলতে হবে মিথ্যা বলা যাবে না ধোকাবাজি করা যাবে না এরকম ভাবে আরো যে কাবিরা গুণাগুলো আছে এগুলো পরহেজ করতে হবে এগুলো পালন করলে সেটাকে বলা হয় মুসলিম তার ইসলামের দরজা আছে জানালা আছে ছাদ আছে প্লাস্টার আছে আর যে খালি নামাজ নিয়ে আছে আর বাকি জীবনের কোথাও তার ইবাদত নাই আল্লাহর হুকুম নাই রসুলের তরিকা নাই এর কিচ্ছু নাই এর বাকিগুলো কিছু নাই একজন লোক সব নামাজ ঠিক মতো পড়ে রোজা রাখে হজ জাকাত দেয় দাঁড়িয়ে রাখতে চায় না তো বুঝতে হবে আল্লাহর রাসুলের একটা শূন্যর উপরে তার অনীহা আছে কেন রাখতে চায় না হয়তো তার গুরুত্ব নাই অথবা বউ বলেছে রাখতে পারবা না আল্লাহর রাসুল বলেছেন দাঁড়িয়ে রাখো ওফুল লেহাইয়া দাড়ি ছেড়ে দাও কেটো না আর বউ বলতেছে দাড়ি কাটো এখন আপনার আসল পরীক্ষা আপনি বউয়ের আনুগত্য করবেন না রাসুল আনুগত্য করবেন আল্লাহ রাসুল সাল্লাম পরিষ্কার বলেছেন স্রষ্টার হুকুমর অমান্য করে কোন সৃষ্টি আনুগত্য করা যাবে না আল্লাহ রসুলের যেখানে সহি হাদিস এবং আল্লাহ রসুল নিজেরও দাঁড়িয়ে ছিল এক্ষেত্রে আপনি ওটাকে বাদ দিয়ে এটা করতে পারবেন না যাই বলতেছিলাম আমি যে পরস্পরে সাহায্য করা কোম্পানি করা এগুলো ইসলাম উৎসাহিত করে তবে আল্লাহ তারা এখানে বলেছেন ওয়ালা অত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করতে হবে অন্যায় কাজে সাহায্য করা যাবে না কোরআনুল করিম হালাল রিজিক অন্বেষণ করার জন্য উৎসাহিত করে সুরায় জুমার দশ নম্বরাতে বলা হয়েছে ফিল আরদে যখন তোমরা সালাদ থেকে ফারেক হয়ে গেলে নামাজ শেষ হয়ে গেছে এখন আর তুমি বসে থেকো না অলস জীবন যাপন করো না আল্লাহ তারা বলছেন অবতাগুমিন ফদরে ফান্তা শিরু ফিল জমিনে ছড়িয়ে পড়ো ঝাঁপিয়ে পড়ো আর কি করো অবতাগুমিন ফদুলিল্লাহ আল্লাহর দেওয়া ফজল অনুগ্রহ তালাশ করো রিদিক তালাশ করো এখানে হালাল কামাই করাকে আল্লাহর ফজল এবং আল্লাহর অনুগ্রহ বলা হয়েছে পয়সা পাতি কামাই করা নিষেধ না ইসলাম এমন একটা অর্থনীতি দিয়েছে যে অর্থনীতি পুঁজিবাদী অর্থনীতির মতো কেউ ধনীরা ধনী হয় তাও না পুঁজিবাদী অর্থনীতির মূল হচ্ছে যে যা কামাই করবে তার সম্পূর্ণ মালিক সে হালাল হারামের কোনো বালাই নেই যেখানে পাও সেখান থেকে কামাই করো আবার অপরদিকে সমাজতন্ত্রীরা ছিল তারা দেখলো যে এই পুঁজিবাদী অর্থনীতির কারণে মানুষ একদিকে ধনীরা ধনী হচ্ছে গরিবরা গরিব হচ্ছে একদিকে দশতলায় আর একদিকে গাছতলায় তখন তারা স্লোগান দিল কেউ খাবে কেউ খাবে না তা হবে না তা হবে না মানুষ দলে দলে ঝুঁকলো এরপরে যখন দেখলো যে এটা একটা ফাঁকা আওয়াজ কারণ মানুষ জীবন যাপন করতে গিয়ে কামাই করতে গিয়ে মানুষ লাভের লুভি যেটায় লাভ তার বেশি সেখানে সে কাজ করে এখন যদি আপনি জানেন সারা মাস কাজ করলে আপনাকে ওই শেষ পর্যন্ত দুইটা রুটি দেওয়া হবে তখন মানুষেরা কাজকর্ম বেশি করে না দেশের আয় ব্যাহত হতে শুরু করলো ক্ষতিগ্রস্ত হতে লাগলো এরপরে এই যে বিষয়টা যে দেশের মানুষের কেউ খাবে কেউ খাবে না এটা হবে না এটা বন্ধ করার জন্য তারা দেশের সমস্ত মানুষকে গরুর মতো ছাগলের মতো অথবা সবগুলোকে সাধারণ কর্মচারী বানিয়ে দিল আর মুষ্টিমেয় কয়েকজন লোক শাসন করতে আরম্ভ করলো এরপরে তাদের এই স্লোগান অবাস্তব ছিল একটা দেশ চালাতে হলে পুলিশ লাগে পুলিশের উপরে পুলিশ সুপার লাগে এরপরে আরো বড় বড় হাজার স্তর তৈরি করে তারপর একটা দেশ চালান সম্ভব আর এরা বলল সবকে সমান করা হবে সমান করা সম্ভব হয় নাই এরপরে যখন মানুষেরা দেখলো এদের জীবনযাপন যেরকম সাধারণের জীবনযাপন আর রকম তখন মানুষ খেপে গেল এরপরে এই সমাজতন্ত্রের যারা প্রতিষ্ঠাতা ছিল এদের বড় বড় যে মূর্তিগুলো ছিল শহরে আপনার সোভিয়েত ইউনিয়নে এরকম আরো বিভিন্ন দেশে ওগুলোর গলায় রশি লাগিয়ে ক্রেন দিয়ে টেনে তারপরে নদীতে ফেলে দিয়েছে সমাজতন্ত্রের বিদায় হল এখন পুঁজিবাদ এটার জয় জয়কার অবস্থা এই পুঁজিবাদী অর্থনীতির মূল হচ্ছে পয়সা যেভাবে কামাই করা হয় এজন্য তারা বিভিন্ন সময় বিভিন্ন ফন্দি তারা আটকে এই যে ফন্দিগুলো তার মধ্যে একটা হচ্ছে শেয়ার ব্যবসা প্রথমত বৈধ দিকগুলো শেয়ার ব্যবসা অনেকগুলো লোক মিলে যৌথ পুঁজি দিয়ে তারপরে একটা কোম্পানি করে এটা হতে পারে দশজন বিশ জন হতে পারে এক হাজার হতে পারে কয়েক লক্ষ যেটা বর্তমানে হচ্ছে এরকম কোম্পানি করা না জায়েজ না কয়েকজন মিলে ব্যবসা করা জায়েজ এটা যেটা আসলে শেয়ার যেটাকে বলা হয় সেটা যদি করা হয় তো না জায়েজ না বরং এটা ইসলাম উৎসাহিত করে যেটা আমি কোরআনুল করিমের সুরায় মায়দার দুই নম্বর আয়াত থেকে বললাম যে তাবানু আলাল বিরি তাকওয়া ন্যাক সৎ এবং ভালো কাজে তোমরা একে অপরকে সহযোগিতা করো এরকম ভাবে আল্লাহ রাসুল সাল আলাইসাল্লাম এই ধরনের কাজে নিজে উৎসাহিত করেছেন হাদিসে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আল মুমিনুনা কাজাসাদিন ওয়াহিদিন আল মোমিন কাল বুনিয়ান মমিনরা হচ্ছে একটা বিল্ডিং এর মতো একটা বিল্ডিং তৈরি হতে যেরকম ভাবে একটা ইটের সঙ্গে আর একটা ইট একটা পাথরের সঙ্গে আর একটা পাথরকে গাঁথনি দেওয়া হয় এরকম ভাবে একজন মমিন আর একজন মমিনের জন্য হচ্ছে একটা বুনিয়ান একটা বিল্ডিং সমতুল্য যারা একজন অপরজনকে সহযোগিতা করবে একজন অপরজন দিয়ে তারা বাঁচতে পারবে সহি আল বুখারি ছয় হাজার ছাব্বিশ নম্বর হাদিসে বলা হয়েছে আবু মুসা আশার থেকে বর্ণিত قال رسول الله صلى الله عليه وسلم المؤمن للمؤمن كالبنيان একজন মমিন আর একজন মমিনের জন্য একটা বিল্ডিং সমতুল্য শুদ্ধ বা অদহু বাদান একটা আর একটা দিয়ে শক্তিশালী হয় শক্ত হয় একটা ইটের উপর আর একটা ইট লাগানো হয় এইভাবে একটা বিল্ডিং তৈরি হয় আল্লাহ রসুলাম বলেছেন মমিন্দ্রা এরকম সুম্মা সাব্বা কাবাই আসা বেহি এরপরে আল্লাহ রসুল সাল্লাম নিজের আঙ্গুলগুলি একটা মধ্যে ঢুকাইয়া দিয়ে বললেন এরকম ওয়াকান নবী সাল্লাহ আলাইসাল্লাম জালিসান আল্লাহ রাসুল সাল্লাম বসেছিলেন তো এ সময় একজন লোক আসলো সে কি জিজ্ঞেস করলো বা ভিক্ষা চাইলো আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম বললেন তোমরা তার জন্য সুপারিশ করো এভাবে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম উৎসাহিত করেছেন তো হাদিসের এই অংশটা এরকম আরো আছে বোখারি শেফের হাদিসের দুই হাজার চারশো ছেচল্লিশ নম্বর হাদিসেও বলা হয়েছে একই কথা আল মোমেন ইল মোমেন ক্যালবুনিয়ান একজন মমিন আর একজন মমিনের জন্য একটা বিল্ডিং সমতুল্য শুদ্ধ বাদহু বাদান যারা একজন অপরজনকে দিয়ে তারা শক্তি অর্জন করে এরপরে আঙ্গুলগুলো একটার মধ্যে একটা ঢুকিয়ে দিয়ে তারপর এটা বুঝালেন এইভাবে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য উৎসাহিত করেছেন সুতরাং কোম্পানি করা না জায়েজ না এবারে আসুন কোম্পানি করলাম কোম্পানি করার ক্ষেত্রে আমাদেরকে হালাল হারাম বাছাই করার প্রয়োজন আছে কিনা কোরআনুল করিমে আল্লাহ রাব্বুল আলমিন যেভাবে কামাই করতে উৎসাহিত করেছেন উপার্জনের জন্য উৎসাহিত করতে বলেছেন একদিকে সমাজতন্ত্রীদের মতো না আর একদিকে পুঁজিবাদীর মতো না আল্লাহ তালা মাঝখানে একটা সীমারেখা দিয়েছেন কোরআনুল কারিমে সুরায় নাহাল এর একশো চোদ্দ নম্বরাতে বলা হয়েছে আল্লাহ তালা তোমাদেরকে যে দিক দিয়েছেন ওগুলো তোমরা খাও হালাল এবং পবিত্র যেটা ওটা খাও হালাল খেতে হবে পবিত্র খেতে হবে মমিনদের জন্য অপবিত্র বা হারাম জিনিসকে আল্লাহ তালা খাওয়ার অনুমোদন করেন নাই এমনি ভাবে কোরআনুল করিমে সুরায় বাকারা এর একশো আটষট্টি নম্বরাতে বলা হয়েছে মানুষগণ কুলু মিম্মা ফিল আরদে হালালান তাইয়িবা তোমরা খাও যা জমিনে আছে হালাল তৈবা পবিত্র এবং হালাল অবস্থায় কিন্তু জেনে রাখো আলা তাত্তাবি ও কুতুয়াতে তন শয়তানের পদাঙ্কু শয়তানের নীল নকশা অনুসরণ করো না শয়তান তোমাকে উৎসাহিত করছে এইভাবে করলে লাভ হবে এত টাকা কামাই করা যাবে এই লাভ দেখে তুমি লাভ দিবে না ওলা তত্তাবি ও খুতুয়াত তন শয়তানের খুতুয়াত শয়তানের নীল নকশা শয়তানের পদচিহ্ন অনুসরণ করবে না কারণ ইন্নাহু লাকুমা আদুব্বুম মুবিন নিশ্চয়ই সে তোমাদের স্পষ্ট প্রকাশ শত্রু সুরায় বাকারা একশো আটষট্টি নম্বর আয়াত এভাবে আল্লাহর রাসুল সাল আলাই ওসাল্লাম বুখারি শরীফের এবং সহি মুসলিমের হাদিস নাম্বার চার হাজার একশো আটাত্তর নম্বর হাদিস আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন ইন্নাল হালাল বাইনুন ওয়াইন্নাল হারাম বাইনুন নিশ্চয় জেনে রাখো হালাল সুস্পষ্ট আর হারামও সুস্পষ্ট ইসলাম কোন অস্পষ্টতা রাখে নাই হালালকে স্পষ্ট করে দিয়েছে হারামগুলোকে স্পষ্ট করে দিয়েছে অবাইনা হুমা হাতুন আর এই দুয়ের মধ্যবর্তী কিছু বিষয় আছে এরকম যেগুলো সন্দেহ যুক্ত যেগুলো সন্দেহযুক্ত সংশয়যুক্ত লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস যেগুলো অনেক মানুষ জানে না এইগুলোর মধ্যে একটা বর্তমান শেয়ার বর্তমান শেয়ার এগুলোর মধ্যে যেগুলো এটা হালাল না হারাম এটা মানুষ অনেকেই জানে না সন্দেহযুক্ত মুস্তাবি হাতুন কিভাবে সন্দেহযুক্ত ইনশাল্লাহ এটা ক্লিয়ার হবে একটু পরেই নাস যেটা অনেক মানুষই জানে না ফামানিত্তাকা আশুবহাত আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন যেই ব্যক্তি সন্দেহযুক্ত জিনিস থেকে সংশয়যুক্ত জিনিস থেকে মুক্ত রইল পবিত্র রইল ইস্তাবর আলী দিন হেওয়ায়ের দিহি সে নিজের দিনকে এবং নিজের দিনই মর্যাদাকে সে সংরক্ষণ করল আর অমান ওয়াকাফি সুবুহাতে পক্ষান্তরে যেই ব্যক্তি এই সন্দেহ যুক্ত সন্দেহযুক্ত যুক্ত জিনিসে প্রবেশ করল ওয়াকাফিল হারাম এক সময় সে হারামে ঢুকে পড়বে এক সময় সে হারামে ঢুকে পড়বে খুব খেয়াল রাখতে হবে যে সন্দেহযুক্ত জিনিসকে গ্রহণ করবে আস্তে আস্তে সে হারামে ঢুকে পড়বে এরপরে আল্লাহর রাসুল সালাকে উদাহরণ দিচ্ছেন কার রাই একটা রাখাল মনে করো সে বকরি রাখালগিরি করে সরকারি একটা খাস ভূমি আছে যেখানে সরকারি পশুদেরকে চড়াবার জন্য সংরক্ষিত এলাকা ওইখানে সাধারণের বকরি চড়ানো নিষেধ এখন যেই রাখাল ওই নিষিদ্ধ এলাকার থেকে বাঁচতে চায় তার উচিত হবে ওই সংরক্ষিত এলাকার ধারে কাছেও না যাওয়া আর যে ওটার ধারে কাছে যাবে এক সময় হতে পারে তার বকরি ওই সরকারি সংরক্ষিত ভূমির মধ্যে ঢুকে পড়বে আর তখন সে শাস্তির উপযুক্ত হবে ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসুল বলছেন যে ওয়াইন্না লিকুল্লি মালিকিন হেমান জেনে রাখো প্রত্যেকটা সরকারের প্রত্যেকটা রাজা বাদশাদের একটা সংরক্ষিত এলাকা থাকে আর আল্লাহর সেই সংরক্ষিত এলাকা হচ্ছে আল্লাহর হারামকৃত বস্তুগুলো ওর ধারে কাছেও তোমরা যাবে না এরপরে বলছেন আলা ফিল জাসাদে মদগা জেনে রাখো তোমাদের দেহের মধ্যে একটা গোষ্ঠের টুকরা রয়েছে ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু যখন সেই গোস্তের টুকরা ঠিক থাকবে তোমার গোটা দেহ ঠিক থাকবে ও ইদা ফাসাদাত আর যখন তোমার সেই গোস্তের টুকরা নষ্ট হয়ে যাবে ফাসাদাল জাসাদু কুল্লুহু তোমার গোটা দেহ নষ্ট হয়ে যাবে আলা ওয়াহিয়াল কল জেনে রাখো সেটা হচ্ছে কি কলব কারণ কলবটা এই জন্য বলা হয়েছে এটাই গন্ডগোল করে এটাই প্রথমে সন্দেহযুক্ত জিনিসে ঢুকে এরপরে আস্তে আস্তে হারামগুলোকে গ্রহণ করতে উদ্বুদ্ধ করে এজন্য আল্লাহ রাসুল সাল্লাহ সাবধান করেছেন এই আদিশটা সহি মুসলিমে আছে বোখারিতে আছে আদিসের সব কিতাবই আছে এখানে আমার কাছে যারা লেখা আছে তাহলে মুসলিমের হাদিস নাম্বার চার হাজার একশো আটাত্তর নম্বর হাদিস এভাবে এটা আছে চার হাজার একশো একাশি নম্বর হাদিসেও আছে এটা আছে আরো প্রায় জামিউল হাদিস জালালুদ্দিন সৈয়দের কিতাব এখানে আছে ছয় হাজার দুইশো আঠারো নম্বর হাদিস এরকম আবু দৌদে আছে নাসাইতে আছে আবু আওয়ানাতে আছে বাইহাকিতে আছে সব নাম্বার আমার এখানে সংরক্ষিত আছে বলতে গেলে অনেক সময় লাগবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম পরে বলছেন আল্লাহ আকবার আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন মমিনদেরকে যে তোমরা যারা আল্লাহকে ভয় করো তোমাদের কাজ হচ্ছে কোন ব্যক্তি পূর্ণ তাকোয়া অর্জন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত হাত্তা ইয়াদা মাহা কাফি সদর যতক্ষণ পর্যন্ত তার মনের মধ্যে যেগুলো সন্দেহ সংশয় সৃষ্টি করে সন্দেহ যুক্ত এমন জিনিসকে বর্জন না করা পর্যন্ত কোনো ব্যক্তি সত্যিকারে মুত্তাকিন হতে পারবে না কোরআনের শুরুতে বলা আছে হুদাল্লিল মুত্তাকিন এই কোরআন হেদায়েত করবে মুত্তাকিনদেরকে মুত্তাকি কে মুত্তাকি ওই ব্যক্তি যে আল্লাহর হুকুম পালন করতে গিয়ে আল্লাহর নিষেধগুলোকে বর্জন করতে গিয়ে হালালকে গ্রহণ করতে গিয়ে হারামকে বর্জন করতে গিয়ে এত সতর্কতা অবলম্বন করে এমনি আব্বাসকে জিজ্ঞেস করা হয়েছিল মুত্তাকিন কাকে বলে তাকুয়া কি জিনিস তিনি বললেন তুমি কখনো কাটাদার গভীর কাটাদার জঙ্গলে কখনো চলেছ কি বলে হ্যাঁ চলেছি কেমনে যে মাথার দিকে খেয়াল রাখি যেন মাথায় কাটার আঘাত না লাগে পায়ের দিকে খেয়াল রাখি পায়ে যেন কাটা না ঢুকে আবার শরীরের দিকে লক্ষ্য রাখি যেন কাটায় না জড়াই আবদুল্লাহ ইবনে আব্বাস আল্লাহর নবীর ইউনিভার্সিটির ছাত্র কি সুন্দর যুক্তি দিয়ে বলছেন এই তুমি কাটাদার জঙ্গলে চলতে গিয়ে যেরকম একই সঙ্গে মাথার দিকে খেয়াল রাখো পায়ের দিকে খেয়াল রাখো শরীর দিকে খেয়াল রাখো যেন কাটাবিদ্ধ না হয় ঠিক এরকম ভাবে দুনিয়াতে চলতে গিয়ে আল্লাহর বিধানকে স্মরণ রাখা আল্লাহর হারামগুলোর থেকে বেঁচে থাকা আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে বেঁচে থাকা হালালগুলোকে করা এক্ষেত্রে এরকম সতর্কতা অবলম্বন করার নাম হচ্ছে তাকোয়া আর এই তাকোয়া যে ব্যক্তি অর্জন করে তাকে বলে মুত্তাকিন আর কোরআন শুধুমাত্র ওই মুত্তাকিনদের জন্য হেদায়েত করবে হুদাল হুদাল্লিল মুত্তাকিন এজন্য এবনে আব্বাস আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এদের থেকে বর্ণিত আছে বুখারী শরীফের কিতাবুল ঈমান বাবু দুআউকুম ঈমানুকুম অধ্যায় বলা হয়েছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন আল ইমানু আল ইয়াকিনু কুল্লু ওয়াকাল ইবনে ওমর লা ইয়াবলুগুল আব্দু হাকিকাতাত তাকওয়া কোন বান্দা প্রকৃত তাকওয়া চূড়ান্ত তাকওয়া মুত্তাকি হতে পারবে না যতক্ষণ পর্যন্ত হাত্তা ইয়াদা মা হাকা কাফি সদর যতক্ষণ পর্যন্ত তার অন্তরের মধ্যে তার সিনার মধ্যে যে জিনিসটা সন্দেহ করে তারা দুধ সৃষ্টি করে সংশয় দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি করে দেয় এমন জিনিসকে বর্জন না করা পর্যন্ত কোনো ব্যক্তি মোত্তাকি হতে পারবে না মমিন হতে পারবে না মোত্তাকি হতে পারবে না এরপরে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম থেকে আরো একটা হাদিস বর্ণিত আছে এটা তিরমিজিতে আছে জামিউল হাদিসের দুই হাজার সাতশো একানব্বই নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লাম বলছেন আতুইয়া সাদি থেকে বর্ণিত তিনি বলছেন একই কথা লা ইয়াবলুগুল আব্দু আইয়াকুন আমিনাল মুত্তাকিন কোন ব্যক্তি মোত্তাকিনদের অন্তর্ভুক্ত হতে পারবে না হাত্তা ইয়াদা মা লা বিহ যতক্ষণ পর্যন্ত লা বিহি মানে কিছু জিনিস এরকম আছে যে করতে পারো অসুবিধা নাই এই অসুবিধা নাই এর মধ্যে অসুবিধা আছে অসুবিধা নাই মানেই অসুবিধা আছে ভালো না বেশি আল্লাহ আল্লাহ রসুল সাল্লাম বলছেন এই অসুবিধা নাই এই পর্যায়ের জিনিস যেগুলো এইগুলো যদি বর্জন না করো তাহলে তুমি মোত্তাকিন হতে পারবা না কারণ এক সময় অসুবিধা নাই এটা গ্রহণ করতে করতেই তুমি অসুবিধা আছে এর মধ্যে ঢুকে পড়বে আল্লাহ রসুল সাল্লাম বলছেন হাজারা মিম্মা বিহিল বা আসু অসুবিধা আছে যেটা ওইটার থেকে বাঁচার জন্য অসুবিধা নাই এরকম দুর্বল মানে জায়েজ আছে কিন্তু খুবই দুর্বল এইগুলোর থেকেও তোমাকে বাঁচতে হবে এটা জামেউল হাদিস এবং তিরমিজি হাদিস দুই হাজার সাতশো একানব্বই নাম্বার জামেউল হাদিস হাদিসটা আছে এরকম আরো অনেক হাদিস আছে যেটা বলতে গেলে অনেক সময় লাগবে আমি এটা বলার উদ্দেশ্য হচ্ছে এই যে মোত্তাকিন হতে হলে তাকে অর্জন করতে হলে আমাদেরকে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে এরকম ভাবে এমনি আব্বাসের থেকে আরো একটা আওয়াজ আছে অন্যান্য সাহাবিদের থেকে আছে আব্দুল এমনি অমর বলেছেন ওমর বলেছেন দাউর রেবা ওয়ার রিবা তোমরা সুদকেও যেমন বর্জন করবে এরকম সুদের সন্দেহ আছে যেখানে সুদের বুবাস আছে যেখানে সুদের ঘেরান আছে যেখানে ওখান থেকেও তোমাদেরকে বর্জন করতে হবে তাহলে আমরা একটা মোটামুটি ভূমিকা পাইলাম যে আমাদেরকে হারাম থেকেও বর্জন করতে হবে হারামের সুগম মানে দুর্গন্ধ যেখানে আছে হারামের বুবাস যেখানে আছে এগুলো বর্জন করতে হবে এবারে আসুন আমাদের দেশের যে শেয়ার ব্যবসাগুলো আছে আমি যেটা নিয়ে আলোচনা বেশ করছিলাম এই শেয়ার ব্যবসাগুলো আলোচনার আগে আমরা আমাদের শেয়ার বাজারের একটা অবস্থা একটা চিত্র তুলে ধরতে পারি মনে করুন এক এক সময় দেখা যায় একটা জিনিসের দাম আমাদের সমাজে শেয়ারের দাম বাড়ে কমে মনে করুন আটই ডিসেম্বর দুই ঢাকা স্টক এক্সচেঞ্জ বেলা দশটা বেলা দশটা পঞ্চান্ন মিনিটে সূচক ছিল আট হাজার ছয়শ পয়েন্ট এরপরে এগারোটা পঞ্চান্ন মিনিটে সূচক হল আট হাজার তিনশো পয়েন্ট বারোটা পনেরো মিনিটে সূচক হলো আট হাজার পয়েন্ট এরপরে কিছু ভাঙচুর হলো আন্দোলন হলো এরপরে দুপুর একটা পঞ্চান্ন মিনিটে সূচক হয়ে গেল আট হাজার ছয়শ পয়েন্ট এর উপরে চলে গেল এটা একটা চিত্র দশই জানুয়ারি দুই হাজার এগারো ডিএসই ঢাকা স্টক এক্সচেঞ্জ এখানে বেলা এগারোটা সূচক সাত হাজার একশো পঞ্চাশের বেশি বেলা এগারোটা বিশ মিনিট সূচক ছয় হাজার সাতশো পয়েন্টের কিছু কম বেলা এগারোটা পঞ্চাশ মিনিট সূচক ছয় হাজার চারশো চুয়াত্তর পয়েন্ট অর্থাৎ পঞ্চাশ মিনিটের ব্যবধানে ছয়শো চুয়াত্তর পয়েন্ট উদাও হয়ে গেল তিন বিশে জানুয়ারি দুই হাজার এগারো ঢাকা স্টক এক্সচেঞ্জ লেনদেন শুরু বেলা একটা সূচক হল ছয় হাজার নয়শো তেরো পয়েন্ট পাঁচ মিনিট পর বেলা একটা পাঁচ মিনিটে সূচক হল ছয় হাজার তিনশো বারো পয়েন্ট অর্থাৎ পাঁচ মিনিটে প্রায় ছয়শো পয়েন্ট গায়েব হয়ে গেল এরপরে লেনদেন বন্ধ করে দেওয়া হলো এইভাবে দেখা যায় এটা হলো আমাদের একটা সাধারণ চিত্র এরকম হঠাৎ করে বাড়ে কমে শেয়ার বাজার বর্তমানে এমন একটি পাগলা ঘোড়া যাকে কোনো ক্রমে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বড় বড় মন্ত্রী আমলা বুদ্ধিজীবী অর্থনীতিবিদ বাংলাদেশ ব্যাংক এসইসি সহ বড় বড় প্রতিষ্ঠান এবং উচ্চ স্তরের গবেষকগণ রাত দিন মাথার ঘাম পায়ে ফেলেও এর কোনো কুল কিরানা করতে পারছেন না ইতিমধ্যে বাজারের কোন রকম একটা ভারসাম্য রাখতে বহুমুখী এমনকি অনেক স্ববিরোধী পদক্ষেপ নিয়েছে নিয়ন্ত্রণ সংস্থা সর্বশেষ কি করলো অফিস বা বাড়ির এই যে ইলেকট্রিক যে আপনার সুইচ আছে এরকম ইলেকট্রিক বোর্ডের মতো সার্কিট ব্রেকার বসানো হলো শেয়ার বাজারে ঠিক করে দেওয়া হয়েছিল যে দুইশো পঁচিশ পয়েন্টের বেশি সূচক ওঠানামা করলেই সার্কিট ব্রেকার পড়ে যাবে এবং লেনদেন বন্ধ হয়ে যাবে কিন্তু এর একদিন পরই অর্থাৎ বিশে জানুয়ারি দুই তা ব্যর্থ হয় এবং পাঁচ মিনিটে ছয়শ পয়েন্টের পতন হওয়ার পর বাজার বন্ধ করে দেওয়া হয় এরপরে আসেন প্রথম দিন আটই ডিসেম্বর দুই এর চিত্র দেখুন প্রথম এক ঘন্টায় সূচকের তিনশো পয়েন্ট পতন হয়েছে এরপর বিশ মিনিটের মধ্যে আরো তিনশো পয়েন্টের পতন অর্থাৎ এক ঘন্টা বিশ মিনিটে ছয়শো পয়েন্টের পতন হল অথচ এ সময়ে শেয়ার বাজারের তালিকাভুক্ত যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলো বড় ধরনের কোনো আর্থিক বিপর্যয় পড়ে নাই কোন কোম্পানি আগুনে পড়ে নাই কোন কোম্পানি একেবারে কি হয় নাই বিধ্বস্ত হয়ে যায় নাই বা মাটি নিচ ধসে যায় নাই কিন্তু এর মধ্যে এত বড় যে ব্যবধান হলো দেশের বড় বড় কোম্পানিগুলো ভূমিকম্পে বা অগ্নিকাণ্ডে বা কোনো আজাব গজবে পতিত হয় নাই তাহলে কেন এত বড় দরপতন হলো এবার দেখুন দ্বিতীয় দিনের চিত্র বেলা একটা পঞ্চান্ন মিনিটে সূচক অতিক্রম করে গেছে আট হাজার ছয়শো পয়েন্ট মাঝের সময় এক ঘন্টা চল্লিশ মিনিট এ সময় এদেশের শেয়ার বাজার সংশ্লিষ্ট কোনো কোম্পানি আলাদিনের চেরাগ হাতে পেয়েছে এমন কোনো খবরও পাওয়া যায় নাই কিন্তু দেখা যায় যে এর মধ্যে কিছু গাড়ি ভাঙচুর হলো আর অমনে অর্থনীতির ওইটা বেড়ে গেল এবং সূচক অনেক বেড়ে গিয়ে অনেক উপরে গিয়ে দাঁড়িয়েছিল যেটা আগে প্রকাশ করা হয়েছিল এরপরে আসেন বিভিন্ন কোম্পানি নয় জানুয়ারি আমরা বাজার দরের শেয়ার বিক্রি হতে দেখেছি একটা কোম্পানি এবি ব্যাংক এটার অডিট রিপোর্ট অনুযায়ী তাদের শেয়ার প্রতি নিট আয় ছিল এনএডি যেটা দুইশো আটানব্বই টাকা নয় জানুয়ারি বাজারে তাদের শেয়ার বিক্রি হয়েছে এক হাজার তিনশো ষাট টাকা দরে শেয়ারের গায়ের দাম হচ্ছে একশো টাকা ইসলামী ব্যাংকের শেয়ারের গায়ের দাম হচ্ছে একশো টাকা নিট সম্পদ আয় হল দুইশো তেষট্টি টাকা আর নয় জানুয়ারি দুই হাজার এগারো বাজার দর ছিল ছয়শো নিরানব্বই টাকা এমনিভাবে ওই দিন আলারাফা ব্যাংকের শেয়ার বিক্রি হয়েছে পঞ্চান্ন টাকা ফেস ভ্যালু দশ টাকা তাদের নিট সম্পদের আয় হচ্ছে পঁচিশ দশমিক পাঁচ টাকা বিক্রি হলে কিন্তু পঞ্চান্ন টাকা বেক্সিনকো ফার্মা এর শেয়ারের দাম হচ্ছে দশ টাকা এরপরে এটার নিট আয় হল ছাপ্পান্ন টাকা শেয়ার বিক্রি হয়েছে একশো ছাব্বিশ টাকা সমরিতা হাসপাতাল শেয়ারের ফেস ভ্যালু হল একশো টাকা এনএডি হলো একশো উনসত্তর টাকা বাজার দর ছিল চোদ্দশো টাকা বাটা শু লিমিটেড এর ফেস বিল হচ্ছে দশ টাকা এনএডি ছিল একাত্তর টাকা বাজার দর হল পাঁচশো ছিয়াশি টাকা এরকম ভাবে অটোমোবাইল কোম্পানি আফতাব অটো এর শেয়ার গায়ের দাম হচ্ছে দশ টাকা এনএডি ছিল পঞ্চান্ন টাকা বাজার দর ছিল তখন তিনশো ষাট টাকা জেড গ্রুপের শেয়ার ম্যাগনাপেট এর গায়ের দাম ছিল দশ টাকা এনে এটি ছিল শূন্য দশমিক দুই টাকা অথচ ওই দিনের বাজার দর ছিল তার আঠাশ টাকা এবারে আমাদের ভাইদেরকে অনুরোধ করব যারা শেয়ার বাজারকে হালাল এবং সম্পূর্ণ হালাল ব্যবসাময় বিশ্বাস করেন আপনাদের অনুরোধ করবে এগুলো মনোযোগ সহকারে দেখতে হবে এরপরে নিজেদের কি সিদ্ধান্ত নিতে হবে যে শেয়ার বাজারের লেনদেন এটা কি কোম্পানির সম্পদের ভিত্তিতে হয় নাকি কোনো কারফাজির উপরে হয় সম্পদে যদি হয় তা সম্পদ তো কমে নাই আপনি হাই হাই করেন কি জন্য আমি একটা জমি কিনলাম জমি এখন আশপাশের জমির দাম আছে এক লাখ টাকা আমার জমি দেখাইলাম কেউ দাম বললো দশ হাজার টাকা আমার হাই হাই করার কিছু নাই কারণ কি আমার জমি আছে হয়তো এখন কম আছে দশ দিন পরে বাড়বে কিন্তু আপনি কোম্পানি তো আপনার লাস্ট লস করে নাই কোম্পানি শেষ হয়ে যায় নাই কোম্পানি আছে যদি আপনি কোম্পানির মাল বিক্রি করতেন কিনতেন তাহলে তো আপনার এত প্রেশান হওয়ার কারণ নাই গাড়ি ভাঙচুরের কারণ নাই আপনি যখন প্রেশান হচ্ছেন বোঝা গেল আপনি ওই কোম্পানির মাল যদিও নামে কিনছেন ওটা শয়তানের একটা নকশা ওই যে খুতুয়াতি শৈতান আল্লাহ বলেছেন শয়তানের নকশা অনুসরণ করো না শয়তান এই টাকা দিয়ে টাকা তো বিক্রি করলে কেউ কিনবে না আপনি এখন যদি কেউ টাকা বিক্রি করে একশো টাকা বিক্রি করবো তোমার কাছে দাম কত একশো দশ টাকা কেউ কিনবে এটা কেউ কিনবে না এইটাকে হালাল করার জন্য শয়তান একটা কারসাজি তৈরি করেছে এর নাম কি শেয়ার মার্কেট এই জন্য মনে রাখতে হবে এবারে আমরা দেখব এই শেয়ার মার্কেট যারা ঢুকেছে এদের সম্পর্কে আমাদের দেশের বড় বড় অর্থনীতিবিদদের অনেকের বক্তব্য আছে যেমন ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক প্রধান অফিসার নির্বাহী কর্মকর্তা সালাউদ্দিন আহমেদ তাকে যখন প্রশ্ন করা হলো যে অনেকে মনে করেন সাম্প্রতিক সময়ে বাজারে ফটকাবাস ও জুয়ারি বেড়ে গেছে এই বিষয়ে আপনার দৃষ্টিভঙ্গি কি তো উনি বললেন যে কোনো পুঁজিবাজারই ফটকা কারবারি ও স্পেকুলেটার থাকবে যেহেতু আমাদের দেশে এখনো ব্যক্তি শ্রেণীর বিনিয়োগকারী বেশি তাই এটাকে স্বাভাবিক এটা স্বাভাবিক অর্থাৎ তার মতে ব্যক্তি শ্রেণীর বিনিয়োগকারীর সাধারণ বেচা কেনাকারী শেয়ার হোল্ডার আধিপত্য যত বেশি হবে বাজারে ফটকা ও জুয়ার প্রভাব ততই বাড়বে এরপরে শেয়ার বাজার নিয়ন্ত্রকের সংস্থা সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জের কমিশনের সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী তিনি শেয়ার বাজার সম্পর্কে দুঃখ প্রকাশ করে বলেছিলেন যে এই দ্রুত সম্প্রসারণ অনেক কারণই থাকতে পারে কিন্তু তার কোনটি দেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতির সাথে সম্পৃক্ত নয় অর্থাৎ এই উত্থান অর্থনৈতিক উন্নয়নের কারণে ঘটেনি এই অতিমূল্যায়িত বাজার কোনো মূল ভিত্তির উপর দাঁড়িয়ে ছিল না তিনি আরো বলেন সবার চোখের সামনে গত এক সপ্তাহে মানুষের বিশাল অর্থে অঙ্ক হারিয়ে গেল এ মানুষগুলো অধিকাংশই অনভিজ্ঞ ক্ষুদ্র বিনিয়োগকারী তাদের বেশিরভাগই যেমন অতি মুনাফার লোভ সংবরণ করতে না পেরে না বুঝি বিনিয়োগ করে তেমনি পরন্ত বাজারে আবার আতঙ্কিত হয়ে ক্ষতি স্বীকার করে দ্রুত শেয়ার বিক্রি করে দেয় এই তথ্যগুলো দুই হাজার দশের জানুয়ারি দুই হাজার এগারোর বিভিন্ন দিনের প্রথম আলো এবং আমার দেশ পত্রিকা থেকে আপনি পাবেন বিভিন্ন পত্রিকা আপনারাও পড়েছেন এরকম ভাবে আমি যদি বলতে যাই অনেক বিষয় আছে এবারে আমরা দেখব যে আমাদের যে শেয়ার বাজারগুলো আছে এগুলো মূলত কোম্পানির জিনিসের মূল্যের উপরে ভিত্তি করে এগুলো বাড়ে কমে না একটা সহজ উদাহরণ যেটা আমি আগেই বললাম যে একটা জমি দিয়ে আমি উদাহরণ দিয়েছিলাম যে আপনার জমি এটা দাম বাড়তে পারে কমতে পারে প্রেশানির কোনো কারণ নাই কিন্তু এখন যেটা হচ্ছে এটা হচ্ছে আসলে একটা জুয়া আমি এটাকে সরাসরি জুয়া বলছি না কিন্তু এটা জুয়ার রূপ আছে কাজী এই বাজারে যারা পিছন থেকে যারা জুয়া খেলে আমি এটা বলেছিলাম যে এই টেবিলের নিচে গোপনে আড়ালে পর্দার আড়ালে কয়েকটা বড় বড় মাথা আছে কিছু দরবেশ সাহেবরা বসে আছেন আর সামনে আপনারা এরকম হাজার হাজার লোক আছেন লক্ষ লক্ষ লোক মার্কেটে আছে এই লোকগুলো টাকা বিনিয়োগ করে আর ওই যে বড় বড় মাথাওয়ালা এরা ওখানে বসে খেলে ওই বড় মাথাওয়ালারা ছোট মাথাগুলোকে খেয়ে ফেলে দেয় এটাই হচ্ছে বর্তমানে যে শেয়ার ব্যবসার এই জন্য শেয়ার ব্যবসা সম্পর্কে আমাদের এটা একটা প্রথম বিষয় যেটা কোনো শেয়ার ব্যবসা না এটা হচ্ছে টাকার বিনিময়ে টাকা দিয়ে খেলা করা এবং সেই খেলা করতে গিয়ে যাদের একটু বুদ্ধি বেশি আছে তারা কম বুদ্ধির লোকগুলোর থেকে টাকা নিয়ে যায় বলবেন যে লাভ লোকসান তো আছে লাভ লোকসান জুয়াতেও আছে জুয়ারি একবার কিছু পায় তো পাওয়ার পরে সে মনে করে আরো পাবো যাচ্ছে যাচ্ছে আরো বিনিয়োগ করে শেষ পর্যন্ত যখন সবকিছু চলে যায় তখন সে হায় হায় করে ঠিক শেয়ারে এরকম বিনিয়োগ করছে কিছু পাইল পাওয়ার পরে তার লোভ বাড়লো এরপরে গেল আরো গেল আরো গেল কাজে আরো বাড়বে আরো বিনিয়োগ করে এরকম যেতে যেতে এক সময় শেষ হয়ে যায় এজন্য আপনি যদি চোদ্দ দুই দুই হাজার এগারো এর প্রথম আলো পত্রিকা দেখে থাকবেন গোল টেবিল আলোচনায় বলা হয়েছিল বড় আকারের একটা লাল শিরোনাম দেওয়া হয়েছিল সেখানে বলা হয়েছিল শেয়ার বাজার এখন ক্যাসিনো ক্যাসিনো মানে শেয়ারের জুয়ার আসর এই আলোচনায় কথাটি বলেছেন এদেশের বড় অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোহান ইনি পরিষ্কার করে দিলেন উনি আসলে হালাল হারাম বোঝেন নাই উনি বলেছেন ওনার দিক থেকে হালাল হারাম নিয়ে তার কোনো চিন্তা নেই শেয়ার বাজার সম্পর্কে তিনি একটা সোজা কথাই বলে দিলেন যেটা একটা জুয়ার আসর এজন্য শরীয়তকে আমরা যারা জানবো আমাদের উচিত হবে শেয়ার বাজারকে ভালো করে বুঝে তারপরে এতে সহিভাবে আমরা রাখতে পারি কিনা এরপরে মূলত শেয়ারের এই যে অবস্থাটা এটাকে আমরা সহজে বলতে পারি এটা হলো মানি গেম অর্থাৎ মানি গেম মানে হচ্ছে অর্থ নিয়ে খেলা করা টাকার খেলা এটাকে কেউ বলতে চান ক্যাপিটাল গেইন তো ক্যাপিটাল গেইন এবং মানি গেম এর ভিতরে একটা পার্থক্য আছে মূলত মানি গেমের শাব্দিক অর্থ হল টাকার খেলা আর ক্যাপিটাল গেইন হচ্ছে স্টক এক্সচেঞ্জের শেয়ার ব্যবসা অর্থাৎ কোম্পানির ডিভিডেন্ড গ্রহণের উদ্দেশ্যে নয় বরং শেয়ার বেচা কিনা করে লাভবান হওয়ার উদ্দেশ্যে যে ব্যবসা করা হয় তা হচ্ছে ক্যাপিটাল গেইন একথা সুস্পষ্ট যে ক্যাপিটাল গেইনের কারণে একটি কারবারকে হারাম বলা যায় না কিন্তু সেটি যদি মানি গেমের রূপ ধারণ করে ক্যাপিটাল গেইন থেকে মানি গেম হয়ে যায় এবং তাতে অন্যান্য শরীর সমস্যা যুক্ত হয় তাহলে তার হালাল থাকে না এজন্য বর্তমানের যে শেয়ার এটা ক্যাপিটাল গেইন নয় এটা হচ্ছে মানি গেম সুতরাং এটাকে বর্জন করা মমিনদের জন্য জরুরি এরপরে আসবেন যে সমস্ত কোম্পানিগুলো আমাদের দেশে সুদের কারবারগুলো করছে তো এগুলোর বেশিরভাগই সুদের সাথে জড়িত আছে যেই কোম্পানি আপনি বলেন আপনি বলবেন যে আমি ঔষধ কোম্পানির শেয়ার কিনবো ঔষধ কোম্পানির মধ্যে একটা বড় কোম্পানি আছে বেক্সিমকো ফার্মা অনেকে এটাকে ঔষধ কোম্পানি মনে করে শেয়ার কিনে কিন্তু আপনারা দেখেছেন যে এই কোম্পানি এত সুদের জর্জরিত ছিল বাংলাদেশের সবচেয়ে বড় ঋণ খেলাফির তালিকায় ছিল কে এইটা পরে অবশ্য হঠাৎ করে সেই শেয়ার মার্কেট থেকে হয়তো টাকা নিয়ে এটা ঋণ পরিশোধ করেছে এখন আবার ঋণ থেকে মুক্ত বোধ হয় তো এরকম ভাবে এই যে যতগুলো কোম্পানি আছে এগুলো সুদের সাথে জড়িত তাহলে আপনি আরো এক কারণে সুদের সঙ্গে জড়িয়ে পড়ছেন এজন্য আজকে সময় শাসন আরো অনেক গুরুত্ব আলোচনার সামনে রয়ে গেছে শেয়ার সম্পর্কে আমাদের মনে রাখতে হবে এই আলোচনাই পরিষ্কার হয়ে গেছে আমরা শুরুতে বলেছি যে মমিনরা স্পষ্ট হালাল যেটা গ্রহণ করবে হারামকে বর্জন করবে হালাল এবং হারামের মধ্যে সন্দেহযুক্ত যে জিনিসগুলো আছে এগুলো বর্জন করবে শেয়ার ব্যবসা সম্পর্কে বর্তমান শেয়ার সম্পর্কে কোন হকানি ওলামায় কেরাম যারা আল্লাহকে ভয় করে কোরআন আদিসকে মানে এরকম কোন আলেম বর্তমানের শেয়ারকে জায়েজ বলে না আপনি যে আলেমদেরকে দেখতে পাচ্ছেন এরা হয়তো না বুঝে যেমন আমরাও শুরুতে জায়েজ বলেছি কাজে আমরা এখন এটাকে পরিষ্কার করে দিয়েছি এটা আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমার আগের যত না জানার কারণে যে ফতুয়া ছিল ওটা উল্টু উল্টু করেছি আমি এজন্য আমাদের ফতুয়ার কারণে আমাদের পরামর্শের কারণে যদি কেউ এর সঙ্গে জড়িত হয়ে থাকেন তাদেরকে অনুরোধ করব আপনারা তব করে এখান থেকে যত দ্রুত চলে আসুন এরপরে বলছি যে এটাকে কোন আলেমরা এটাকে ফতুয়া দেয় নাই জায়েজ বলে যারা বলছে হয়তো না বুঝে অথবা তাদের প্রার্থী কোনো স্বার্থ জড়িত আছে এজন্য আমি আমার মুসলিম ভাইদেরকে যারা আল্লাহকে ভয় করেন আল্লাহর কোরআনকে বিশ্বাস করেন রাসুলের সুন্নাকে বিশ্বাস করেন পরকালে ইমান রাখেন হালাল রুজি তালাশ করেন পরকালের জীবনকে বড় জীবন মনে করে দুনিয়ার জীবনকে ছোট জীবন এখানে আমরা কষ্ট করে চললেও পরকালে আরাম পাবো আল্লাহর রসুলের হাদিসে বলা হয়েছে তুমি সন্দেহযুক্ত জিনিসকে বর্জন করো এই কথাগুলো যারা বিশ্বাস করি তাদেরকে আমি অনুরোধ করব এখনই এগুলোর থেকে তবা করে এগুলোকে বর্জন করে ঘৃণা করে এই ময়দান থেকে চলে আসুন হালাল উপায় খুঁজে বের করেন আল্লাহ আপনার জন্য রাস্তা খুলে দিবেন অসল্লাহ তাআলা আলা নবিয়ানা